এতক্ষণ আপনারা ছিলেন কলরবের কিশোর শিল্পীদের পরশে এবারে বিদায় নিচ্ছি যাবার আগে জানিয়ে যাচ্ছি অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন যারা আবু রাইহান হুসাইন আদনান নজরুল ইসলাম ইলিয়াস আমিন ইকবাল মাহমুদ শামীম আহমেদ হাসান মাহদি ও রিয়াজুল ইসলাম কথাও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ বদরুজ্জামান আবু রেহান জাফর আহমদ রাবি সাঈদ উসমান মুসা আল হাফিজ মহিউদ্দিন আকবর মহিম মাহফুজ ও ইকবাল মাহমুদ অ্যালবামটি প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবেশনায় সুরকেন্দ্র পটন প্লাজা পঞ্চমতলা আঠারো পুরানা পল্টন ঢাকা এক হাজার ফেসবুকে কলরবের সাথে কানেক্টেড থাকতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash K L R উপস্থাপনায় ছিলাম আমরা দুজন আমি ইয়াসিন হায়দার ও আমি ইলিয়াস হাসান আজকের মতো এখানেই শেষ কথা হবে আগামী কোনো অ্যালবামে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আমরা